আসবে প্রভা কাটিয়ে আধা পরাজিত করে রাতকে আসবে প্রভা কাটিয়ে আধা পরাজিত করে রাতকে প্রতিজ্ঞা করো এ ভোর যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে প্রতিজ্ঞা করো এ ভোর যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে আসবে প্রভাত কাটিয়ে আধার পরাজিত করে রাতকে আসবে প্রভাত কাটিয়ে আধার পরাজিত করে রাতকে প্রতিজ্ঞা কর এ ভোর যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে হে প্রতিজ্ঞা কর এ ভোর যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে পারো যদি রাখতে সৎ কাজের কোনো সাক্ষ্য রাখবে তোমায় মনে সৎ কর্মশীল পারো যদি রাখতে সৎ কাজের কোনো সাক্ষ্য রাখবে তোমায় মনে সৎ কর্মশীল অন্তর ক্ষতি নেই তোমার শত নিন্দুকের নিন্দা মানুষকে আগলে রাখো যদি কর্মে ও চিন্তায় তোমার কদম চুমে যাবে অবনি শুদ্ধ রাখো ইমানকে প্রতিজ্ঞা করো এ ভোরে যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে প্রতিজ্ঞা কর এ ভোর যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে সত্যের সংগ্রামে হতাশ হয় নাবিল সামনে এগিয়ে চলে ধৃত্য পদে হিম্মত থাকে সদা পাহাড় ভাঙার তার খোদার মদদ চেয়ে নেয় বিপদে সত্যের সংগ্রামে হতাশ হয় নাবির সামনে এগিয়ে চলে ধৃত উন্মুক্ত পদে হিম্মত থাকে সদা পাহাড় ভাঙার তার খোদার মদদ চেয়ে নেয় বিপদে মঞ্জিলে পুষতে সামলে চলে এসে ভুবন বিলাসী সব লোভকে প্রতিজ্ঞা কর এ ভোর যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে প্রতিজ্ঞা করো এ ভোর যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে আসবে প্রভা কাটিয়ে আধা পরাজিত করে রাতকে আসবে প্রভা কাটিয়ে আধা পরাজিত করে রাতকে প্রতিজ্ঞা কর এ ভোর যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে হে প্রতিজ্ঞা করো এ ভোরে যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে হে প্রতিজ্ঞা করো এ ভোরে যেন লুটিয়ে পড়ে তোমার ভাগ্যে